সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ এ আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ কাউন ধান এ আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ কাউন ধানো পাট এ আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি এইখানে মোয়াজ্জিনের সুরে সূর্য ওঠে এই মাঠে শিশিরের ছোঁয়াতে পুষ্প ফোটে এইখানে মোয়াজ্জিনের সুরে সূর্য ওঠে এই মাঠে শিশিরের ছোঁয়াতে পুষ্প ফোটে এইখানে মোয়াজিনের সুরে সূর্য ওঠে এই মাঠে শিশিরের ছোঁয়াতে পুষ্প ফোটে রূপনগরী স্বপ্নপুরী রূপনগরী স্বপ্নপুরী রূপনগরী স্বপ্নপুরী তুমি শুধুই তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠে পরে মাঠ টাউন আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি এদেশ আমার মায়ের মতোই আপন সবার তাই তো মোরা জীবন দিয়েই মান রাখবো তা এদেশ আমার মায়ের মতোই আপন সবার তাই তো মোরা জীবন দিয়েই মান রাখবো তা এদেশ আমার মায়ের মতোই আপন সবার তাই তো মোরা জীবন দিয়েই মান রাখবো তা এ যে আমার দেশ প্রাণের দেশ আমার দেশ প্রাণের দেশ আমার দেশ প্রাণের দেশ স্বপ্নে দেখা তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামল ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ কাউন ধান পাঠ এ আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি ধন্য মোরা এদেশের মাটিতে জন্ম নিয়ে বাসব ভালো দেশটাকে সবাই হৃদয় দিয়ে ধন্য মোরা এদেশের মাটিতে জন্ম নিয়ে বাসব ভালো দেশটাকে সবাই হৃদয় দিয়ে ধন্য মোরা এদেশের মাটিতে জন্ম নিয়ে বাসবো ভালো দেশটাকে সবাই হৃদয় দিয়ে রক্তে মাখা এই পতাকা রক্তে মাখা এই পতাকা রক্তে মাখা এই পতাকা সোনার চেয়েও দামি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ কাউন ধান পাট আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ কাউন ধান পাট এ আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি সবুজ শ্যামলে ঘেরা আমার এই দেশ নয়ন মুগ্ধ করা যার পরিবেশ পাখির মধুর সুরে মন ভরে যায় শিশির ঝরে পড়ে ভোরের হাওয়ায় মাঠের পরে মাঠ কাউন এ আমার স্বপ্ন তুমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি হৃদয়ে জন্মভূমি আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস